বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد باب الوصايا عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال মা হাক্কু মুরিম মুসলিমিন লাহু সেই ইউরিদ আই ইউসিফি ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহ মুত্তাফাকুন আলাই পৃষ্টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আমরা আবারও আজ এ পর্বে শুরু করতে যাচ্ছি ওয়াসিয়ত সম্পর্কে ওয়াসিয়ত মৃত্যুর পূর্বে লিখা এটা হলো একটা শরীয়তের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য সমূহের একটি সুন্দর বৈশিষ্ট্য কেউ মারা যাবেন মৃত্যুর আগে তার কাছে কেউ পেতে পারে তিনি কাউরি কাছে পেতে পারেন অন্যের কোনো পাওনা তার প্রতি বা তার কোনো পাওনা অন্যদের প্রতি এছাড়াও দিনের দুনিয়ার যে কোনো বিষয়ে একটা ওসিয়ত নামা লিখতে পারেন সন্তানদেরকে ওসিয়ত করতে পারেন বাবা আমি মরে যাচ্ছি তোমরা ঠিকমতো নামাজ পড়বে মেয়েরা পর্দায় থাকবে কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ করবে না অমুক অমুক আমার কাছে পাবে ঋণ বা আমি অমুকদের কাছে পাবো এই ধরনের একটা নামা লিখে দেওয়া অনেক সময় আমাদের দেখা যায় মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শরীয়ত পরিপন্থী কাজ হয়ে থাকে বরং না জানার কারণে শরীয়ত পরিপন্থী কাজ করারও ওসিয়ত করে যায় যেন আমাদের দেশে দেখা যায় যে আমি মরে গেলে আমার নামে পাঁচটা গুরু জবাই করে একটা ভোজ খাওয়াই দিবে এটা নিঃসন্দেহে অন্যায় এই ধরনের ভোজের কোনো সিস্টেম নেই এটা অযথা পয়সা নষ্ট করা এভাবে তার যে সম্পত্তি রয়েছে অতিরিক্ত ওয়ান থার্ড তিনি ওসিয়াত করতে পারেন যারা তার উত্তরাধিকার ওয়ারিস এরা ব্যতিরিকে কোনো ওয়ারিসের জন্যে কোনো ওসিয়াত করতে পারবে না বড় ছেলের জন্য একটা বাড়ি বেশি দিয়ে দিলাম হবে না কারণ তার ভাগ আল্লাহ এবং রাসুল করিয়ে দিয়েছেন যারা ওয়ারিস যারা উত্তরাধিকার পাবেন তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না সম্পত্তি থেকে তবে তার টোটাল সম্পত্তি থেকে প্রপার্টি থেকে অতিরিক্ত ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ তিনি ওসিয়াত করতে পারেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিম গরিবের জন্য অক্ষ করে যেতে পারেন যে অক্ষের অধ্যায় আমাদের ইতিপূর্বে আলোচিত হয়ে গেছে তাহলে ওসিয়ত এটা একটা সুন্দর জিনিস এ ব্যাপারে আজ আমাদের অবহেলা দেখা যায় একজন লোক মারা গিয়েছে অনেক দাবিদার এসে বলে আমরা এই পাবো এই পাবো এই পাবো ছেলেরা কেউ জানে না অনেক সময় অস্বীকার হয় তাহলে কবরে এই জন্য তাকে আজাব ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে কাজেই এ বিষয়ে আমরা এখানে কিছু হাদিস আপনার কাছে তুলে ধরবো এর আলোকে যে মাসাইল এবং বিধানগুলি আমাদের আসে তা আমরা যেভাবে জানবো এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করার সুযোগ পাবো এটাই হবে আমাদের দাসে হাদিসের আলোচনা থেকে উপকৃত হওয়ার এক স্বপ্ন আমাদের এক আশা ও আকাঙ্ক্ষা প্রথম হাদিসটি আবদুল্লাহ বিন ওমার থেকে বর্ণিত রাজি আল্লাহ তাল আনহুমা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মা ইল্লা মুসলিম ব্যক্তির যদি কাউরি প্রতি কোনো জিনিস থাকে অর্থাৎ তিনি কাউরি কাছে কিছু পাবেন বা তার কাছে কেউ কিছু পাবে এ মুহূর্তে দুইটি রাত্রির জন্য তার অতিবাহিত না হয় তার ওসিয়ত নামা না লিখা পর্যন্ত সাহাবাইকরাম রাজিয়াল্লাহ তালা আনহম দৈনিকের রসিয়া বালিশের নিচে রাখতেন যাই না সকালবেলা আমার জীবনটা ফিরে আসবে না আসবে না ঘুমেই হারিয়ে যাব। তাহলে নামা দুইটি রাতে কাউরি ওসিয়ত আছে আপনার কোনো ব্যক্তির জন্য আপনি ওসিয়ত করবেন কোনো অনাথের জন্য গরিবের জন্যে বা ঋণের ব্যাপারে বা কেউ পাবে বা আপনি কাউরি কাছে পাবেন যে কোনো ধরনের ওসিয়ত যদি আপনার থাকে তাহলে দুইটি রাত্রি যেন অতিবাহিত এমন না হয় যে আপনার ওসিয়ত লেখা হয়নি অর্থাৎ ওসিয়ত জন্য লিখা রেডি থাকে আপনার কাছে রেডি থাকে তাহলে ওসিয়তের ব্যাপারে আল্লাহ নবী এইভাবে গুরুত্ব দিয়েছেন এবং সাহাবাহিক নামে যে কথা আমরা বললাম যে তারা প্রতি রাত্রেই তাদের নামা লিখে বালিশে নিচে তারপরে ঘুমাতেন যাই না কালকে সকালবেলা আমি আবার উঠব কিনা আমি আবার এই পৃথিবীর মুখ দেখতে পাবো কিনা কারণ মৃত্যু কখন যে কার আসবে কেউ জানে না আবদুল্লাবিন ওমার রাজিয়াল্লাহ তালা আনহু বলতেন সকাল করলে সন্ধ্যা করার আর আশা করো না আর সন্ধ্যা হলে সকাল আবার হবে তোমার এ আশা করো না এমন প্রস্তুতি নিয়েও থাকা কারণ মৃত্যু এমন একটা জিনিস যেটা মহাসত্য এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আর মৃত্যু থেকে বাঁচার মতো কোনো টেকনোলজি কোনো বিজ্ঞান কোনো থিওরি বেরো কেউ করতে পারবে না মরতে হবে সবাকে কাজে কখন মৃত্যু আসবে কীভাবে আসবে কেউ জানে না তাই নামাটা তার রেডি করে রাখতে হবে এটাই হবে আমাদের দায়িত্ব এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আমরা অনেকবারই বলেছি যে সবচাইতে বিশুদ্ধ হাদিস যদি বুখারি মুসলিম উভয়ে বর্ণনা করেন বুখারিতেও আছে মুসলিম শরীফও আছে এটাকে বলা হয় মোত্তাফাক আলাই মানে যে হাদিসটি বর্ণার ক্ষেত্রে ইমাম বুখারি বা মুসলিম ঐক্যমত হয়েছেন বা দুই কিতাবে রয়েছে এটা হলো সবচাইতে বিশুদ্ধ হাদিস ওয়ান সাদ ইবিন আবি অক্কাসিন আদি আল্লাহ তালহ কাল কুলতু ইয়া রসুল আল্লাহ আনাদু মালিন ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুল্লি ওয়াহিদা আফা তাসাদ্দাকু বেসুলুসাইমা আলী সাদুবন আবি রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আনাজু মাল আমার অনেক মাল সম্পদ রয়েছে ওয়ালাইয়া রেসিনু ইল্লা ইবনাতুন লি ওয়াহেদা আমার মাত্র একটা মেয়ে সাদুবন আবি অক্কাস তিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি রাজি আল্লাহ তালা আনহু বিদায় হজে আল্লাহ নবী আলিসালামের সঙ্গে ছিলেন আরাফাতের ময়দানে অসুস্থ আল্লাহ নবী সেই ব্যস্ততার মধ্যেও তার সাহাবি রুগীকে দেখতে গেছেন এর আগেও আমরা এই কথাটা কয়েকবার বলেছি যে আল্লাহ নবী আলিসালাম কিভাবে তার সাহাবিদের খবর রাখতেন ওই ব্যস্ততার মধ্যেও সাহাদুব নবী আকাশকে দেখতে গেলেন তার কেমন অসুখের অবস্থা কি তুমি ভয় পেলেন বুঝি আর বাঁচব না তাহলে আমার যে সম্পত্তি আছে আমার একটা মাত্র মেয়ে একজন মেয়ে হলে সে পাবে হাফ সমস্ত সম্পত্তির হাফ পাবে আর বাকি সম্পত্তি আমি কি করব প্রপার্টি আমি কি করব। তাই বললেন আফা আতাসাদ্দা কবি মা আলী আমি কি আমার সম্পত্তির তিন ভাগের দুই ভাগকে আমি দান করে দেব কাল আল্লাহ আল্লাহ নই বলেন না চলবে না কুলতো আপা কবি সাতরে আমি কি অর্ধেক তাহলে দান করে দেব কাল না অর্ধেকও দান করতে পারবে না কুলতু আফা কবি সুলুসি তাহলে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগকে আমি তাহলে দান করে দেবো আল্লাহর রাহে গরিব মিসকিন আত্মীয় স্বজনের জন্য কাল আসুলুস ওয়াসুলুস ও কাসির বললেন তিন ভাগের এক ভাগ এটা তো অনেক বেশি মানে এটা সম্মতিক দিলেন আল্লাহ নবী আলাইসালাম তবে বললেন যে এটা কিন্তু অধিক বেশি এটা আন্তাদারা আন্তাদারা হোম আলাতান বললেন যে তোমার যারা উত্তরাধিকারী হবে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারা তোমার উত্তরাধিকারী এদেরকে বড়লোক এদেরকে অভাব মুক্ত করে ছেড়ে যাবে এটাই হবে উত্তম ওর চাইতে যে তুমি মারে যাওয়ার পরে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষা করে বা অভাব নিয়ে তারা মানুষের কাছে গিয়ে চাইবে এটা বোখারি মুসলিমের হাদিস এখান থেকে আমরা কয়েক জিনিস বুঝতে পারি প্রথমত আল্লাহ নবী আলিসালাম তার সাহাবিকে দেখতে গেলেন তার অসুখ অবস্থা জানতে গেলেন এটা আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোনো রুগীকে দেখতে যাওয়া কোনো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে যাবে আর যতক্ষণ থাকবে আর যতক্ষণ ফিরে আসবে হাদিসা আছে সে যেন জান্নাতের পার্কের উদ্যানের মধ্যে থাকলো এবং ফেরেস্তারা তার জন্যে দোয়া করতে থাকবেন রাহমতের দোয়া মাঘফেরাতের দোয়া ক্ষমার জন্য দোয়া এজন্যে কোনো রুগী ব্যক্তিকে দেখতে যাওয়া অত্যন্ত এটা আমাদের ইমানই দায়িত্ব কর্তব্য তাছাড়া সামাজিক ব্যাপার তো অবশ্যই এখানে কোনো সন্দেহ নেই আত্মীয়তার বন্ধন মজবুত রাখার একটি দায়িত্ব দ্বিতীয়ত আমরা জিনিসটা বুঝলাম সাদুম আল্লাহ তালা আনহম তিনি চাইলেন যে তার অনেক সম্পত্তি একটা মেয়ে অনেক দান খেরত করে চলে যায় তার কিছু হলেই তো চলবে আল্লাহ নবী বললেন না তাহলে আপনি দান করতে চাইলে ওসিয়াত করতে চাইলে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না সুরিয়ত এখানে একটা সীমারেখা বেঁধে দিলেন সেটা হলো যে ওয়ান থার্ড সমস্ত প্রপার্টির এক তৃতীয়াংশের বেশি আপনি দান করতে পারবেন না তবু সেটা বেশি আল্লাহ নবী বলছেন মানে এর চেয়ে কম থাকায় ভালো বেশিটাই ভালো না কারণ আল্লাহ নবী আরও বর্ণনা করলেন যে তোমার যারা ওয়ারিস উত্তরাধিকার তাদেরকে তুমি রেখে যাবে অভাব মুক্ত করে এটাই হবে উত্তম অনেক বাবা আছে আমি যা করেছি আমি শেষ করে দেব ছেলেদেরকে অনেক সময় ধমকায় এই না হলে ওই না হলে এটা বিক্রি করে দেবো এই করে দেবো ওই করে দেবো এই ধরনের বাবা আমাদের কাছে খবর পায় ছেলেরা আমাদের কাছে বলে এই অবস্থায় আমরা কি করব। সন্তানদের ভবিষ্যৎ কল্যাণ উজ্জ্বল কামনা করা সেজন্যে যথাসম্ভব নিজের হালাল উপায় উপার্জন করে তাদেরকে স্টাবলিশ করে দেওয়া এটা বাবাদের দায়িত্ব এইভাবে একজন বাবা যখন তার সন্তানকে করবে তার সন্তান তার কি করবে অনেকে আছে উপার্জন করে আবার নষ্টও করে হারাম পথে ব্যয় করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মোটেই ভাবে না এটা বড় অন্যায় এজন্যে অসিয়তের ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এক তৃতীয় অংশের বেশি অসিয়ত করা যাবে না আর সন্তানদের জন্য কিছু রেখে যাই হবে উত্তম আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের সাথে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে মানবতার জন্য করুণা সহ মহান চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোরা সবাই মিলে ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি শাহ রসুল আলী সৃষ্টির কেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion.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 স্বজন যারা তোমার উত্তরাধিকারী এদেরকে বড়লোক এদেরকে অভাব মুক্ত করে ছেড়ে যাবে এটাই হবে উত্তম ওর চাইতে যে তুমি মারে যাওয়ার পরে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষা করে বা অভাব নিয়ে তারা মানুষের কাছে গিয়ে চাইবে এটা বোখারি মুসলিমের হাদিস এখান থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারি প্রথমত আল্লাহ নবী আলিসালাম তার সাহাবিকে দেখতে গেলেন তার অসুখ অবস্থা জানতে গেলেন এটা আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোনো রোগীকে দেখতে যাওয়া কোনো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে যাবে আর যতক্ষণ থাকবে আর যতক্ষণ ফিরে আসবে হাদিসা আছে সে যেন জান্নাতের পার্কের উদ্যানের মধ্যে থাকলো এবং ফেরেস্তারা তার জন্যে দোয়া করতে থাকবেন রাহমতের দোয়া মাঘফেরাতের দোয়া ক্ষমার জন্য দোয়া এজন্যে কোনো রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া অত্যন্ত এটা আমাদের ইমানই দায়িত্ব কর্তব্য তাছাড়া সামাজিক ব্যাপার তো অবশ্যই এখানে কোনো সন্দেহ নেই আত্মীয়তার বন্ধন মজবুত রাখার একটি দায়িত্ব দ্বিতীয়ত আমরা জিনিসটা বুঝলাম সাদুম রাবি অক্কাস আল্লাহ তাল আনহম তিনি চাইলেন যে তার অনেক সম্পত্তি একটা মেয়ে অনেক দান খায়রত করে চলে যায় তার কিছু হলেই তো চলবে আল্লাহ নবী বললেন না তাহলে আপনি দান করতে চাইলে ওসিয়াত করতে চাইলে আপনার ইচ্ছা মতো করতে পারবেন না সুরিয়ত এখানে একটা সীমারেখা বেঁধে দিলেন সেটা হলো যে ওয়ান থার্ড সমস্ত প্রপার্টির এক তৃতীয়াংশের বেশি আপনি দান করতে পারবেন না তবু সেটা বেশি আল্লাহ নই বলছেন মানে এর চেয়ে কম থাকায় ভালো বেশিটাই ভালো না কারণ আল্লাহ নবী আরও বর্ণনা করলেন যে তোমার যারা ওয়ারিস উত্তরাধিকার তাদেরকে তুমি রেখে যাবে অভাবমুক্ত করে এটাই হবে উত্তম অনেক বাবা আছে আমি যা করেছি আমি শেষ করে দেব ছেলেদেরকে অনেক সময় ধমকায় এই না হলে ওই না হলে এটা বিক্রি করে দেবো এই করে দেবো ওই করে দেবো এই ধরনের বাবা আমাদের কাছে খবর পায় ছেলেরা আমাদের কাছে বলে এই অবস্থায় আমরা কি করব। সন্তানদের ভবিষ্যৎ কল্যাণ উজ্জ্বল কামনা করা সেজন্যে যথাসম্ভব নিজের হালাল উপায় উপার্জন করে তাদেরকে স্টাবলিশ করে দেওয়া এটা বাবাদের দায়িত্ব এভাবে একজন বাবা যখন তার সন্তানকে করবে তার সন্তান তার কি করবে অনেকে আছে উপার্জন করে আবার নষ্টও করে হারাম পথে ব্যয় করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মোটেই ভাবে না এটা বড় অন্যায় জন্যে অসিয়তের ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এক তৃতীয় অংশের বেশি অসিয়ত করা যাবে না আর সন্তানদের জন্য কিছু রেখে যাওয়াই হবে উত্তম বোখারি মুসলিমের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে অসিয়তের ব্যাপারে কিছু স্পষ্ট এটা একটা নিয়ম পদ্ধতি বেঁধে দেওয়া হয়েছে তো অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের উপর রাগ করে বাবা সমস্ত সম্পত্তি ওয়েল করে দেয় মাদ্রাসার নামে আবার অনেক সময় দেখা যায় যে একটা পালক পুত্র বা মেয়ে লালন পালন করেছে এর নামে সব লিখে দিল সব তো লিখে দেওয়া যায় অচ্ছেদ করতে চাইলে অন থার্ড এর অতিরিক্ত যেটা সেটা তার যে আত্মীয় স্বজন আছে তারা পাবে নিজের ছেলে মা না থাকলে ভাইরা পাবে বোনরা পাবে তারা না থাকলে ভাতিজারা পাবে বাবা পাবে বিভিন্ন এর নিয়ম রয়েছে যেটা ফরাইজ অধ্যায় আমাদের অতি পর্বে চলে গিয়েছে তাহলে এক্ষেত্রে একজনের হক আর একজনকে দিয়ে দেওয়া সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রব্বুল আলমিনের যে বিধান তিনি করে দিয়েছেন তার উল্টো কিছু করা এটা নিঃসন্দেহে বিরাট অন্যায় হবে ওয়ানায়শা আল্লাহ তালা আনহা আন্না আল্লাহ ইন্না উম্মি ওয়ালাম আলাই মুসলিম থেকে বর্ণিত তিনি বলেন একজন মানুষ আল্লাহর নবীর কাছে হাসলেন এসে বললেন হে আল্লাহর নবী আমার মা হঠাৎ করে মারা যান ওয়ালাম তু সে কোনো ওসিয়াত করতে পারেননি মৃত্যুর আগে যে মৃত্যু ব্যক্তি ওসিয়াত করে যান এই এই বমুককে দান করো খায়রাত করো কিছুই করতে পারেন কারণ হঠাৎ তার মৃত্যু হয়েছিল ও লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আমার ধারণা যদি উনি কথা বলার সুযোগ পেতেন তাহলে কিছু দান খায়রাত করে যেতেন কিছু ওসিয়ত করে যেতেন আফালাহা আজরুন ইন তাসাদ্দাক্ত আনহা আমি যদি ওই মায়ের পক্ষ থেকে কিছু দান খায়রাত করি গরিব মিস্ত্রিকে কিছু দিই বা দিনের কোনো কাজে জনকল্যাণমূলক কোনো কাজে আমি দান করি তাহলে কি আমার মা ওই সাদকার বিনিময় কবরে পাবেন তার স্বভাব হবে কালান আম আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন হা হ্যাঁ, তুমি তোমার মার পক্ষ থেকে দান সৎকার করলে তোমার মা পাবে মোত্তাফাকুন আলে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সাহাবাই কালামদের এমন একটা নিয়ম ছিল মৃত্যুর আগে অসিয়াত করতেন হঠাৎ মরে গেছে তাই করতে পারেন নাই এবং সন্তান আল্লাহর নবীর কাছে মাসালা জিজ্ঞেস করতে এসেছেন আমরা নিজেরা নিজেরা মাসালা বানাইনি অনেক সময় বা আমরা মনে করি বাস কিছু হুজুর টুজুর ডেকে এসে খাওয়াই দিলে বুঝি হয়ে গেল ধুমধাম করতে হবে কোনটা কবরে পৌঁছে আর কোনটা পৌঁছে না এটা জানা দরকার কি করলে পাবে মৃত্যু ব্যক্তি কবরে তার রুহের মাগ ফেরাত হবে আর কি করলে আপনার সুনাম হবে কিন্তু মা বাবা কিছু কবরে পাবেন না আর কি করলে কাউরি পকেটে টাকা আর পেটে মুরগির রান যাবে সেটাও তো জানা দরকার এই বিষয়গুলি আমরা না জেনে সামাজিকতা একটা রক্ষার জন্যে মরে গেছে বাবা টাকা পয়সা যদি একটা পার্টি না দেওয়া হয় তাহলে কি বলবে মানুষ এটা কিন্তু ঠিক না এটা যেহেতু আপনার উদ্দেশ্য আপনার মাইয়ের কবরে এর সবটা পাবেন কি করলে পাবেন আপনার ইচ্ছা মতো করলে তো হবে না এটা গ্রহণ করবেন আল্লাহ তাহলে আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটা আপনি জানবেন না আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো আমি বলে দেবো বা আমার ফায়দা দেখব সেটা তো হবে না এক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে সৎকা যদি করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মাইয়াতের পক্ষ থেকে সে তার কবরে পৌঁছবে এটা আমরা বুঝতে পারলাম ওসিয়তের ব্যাপারটা সাহাবেকরামদের মধ্যে ছিল তারা তাই বলেছিলেন হঠাৎ করে মরে যে ওসিয়ত করতে পারে না কথা বলতে পারলে ওসিয়ত করতেন তাই দ্বারা আমাদের উচিত যে মৃত্যুর আগে ভালো অবস্থাতে অসিয়ত থাকলে সে অসিয়ত করে যাওয়া তবে অসিয়াতে যদি কোনো প্রকার জুলুম না থাকে সেটা অবশ্যই মনে রাখতে হবে নেকি করতে গিয়ে যেন পাপ না করে আমাদের এমন সিস্টেম আছে অজানা মানুষরা নেকির কাজ করতে গিয়ে পাপ করে অথবা নেকি পায় না নেকির জায়গায় পাপ হয়ে যায় এ হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন শব্দ ইমাম মুসলিমের وعن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله قد اعطى كل ذي حق حقه فلا وصيه لوارث রাহু আহমদ ওয়ারবা ইল্লা নাসাই আবু মামা আল বাহিলি রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ নবী আলিসালামকে বলতে শুনেছি আবু মামা আল্লাহ নবী বলেছেন স্বয়ং সে দুই কান দিয়ে শুনেছেন ওইটা মুখস্থ করে উম্মতের জন্যে আমাদেরকে ব্যক্ত করেছেন কি বলেছেন আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমিন যার যা অধিকার তা বন্টন করে কাউকে মাহরুম করেন নাই যে যতটুক পাওয়ার হকদার তাকে দিয়েছে ছেলেকে যতটুক দেওয়া ছেলেকে মেয়েকে যতটুক মেয়ে বাবাকে মেয়ে মাকে ভাইকে বোনকে প্রত্যেকের হক মহানব্বুল আলমিন বন্টন করে দিয়েছেন ফালা ওসিয়াত আলী অতএব যারা ওয়ারিস যারা উত্তরাধিকারী তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না আপনার ছেলে মেয়ে বউ মা বাবা যাদের অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্ধেক না তিন ভাগের দুই ভাগ না এক ভাগ না ছয় ভাগের এক ভাগ না আট ভাগের এক ভাগ বিভিন্ন ভাগ করে দেওয়া হয়েছে কাজে ওয়ারিস যারা তাদের ভাগ বন্টন করে দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে অতএব এদের জন্য আবার অতিরিক্ত অসিয়ত করা যাবে না অসিয়তটা তাহলে হবে কোরআন হাদিসে যাদের বন্টন আসে নাই যাদের অংশ নির্দিষ্ট করা হয় না এমনদের জন্য এই জুলুমটা আমাদের দেশে আছে অরিসের জন্য অসিয়াত করা হয় কোনো ছেলের জন্যে বা যাকে পছন্দ লাগে চলবে না তার বন্টন আল্লাহ দিয়ে দিয়েছেন আপনাকে আর দেওয়া লাগবে না আল্লাহ যেটুক দিয়েছেন ওইটুক তো আগে দেন আলহামদুলিল্লাহ বাকি আপনি অসিয়ত করতে চাইলে অন্য কাউরির জন্য যার বন্টন সে নাই কোরআন হাদিসে এ হাদিসটি আহমাদ এবং নাসাই ব্যতিকে চারজন বর্ণনা করেছেন ইমাম আহমাদ তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য ওয়াকাওয়াহ ইবনু খোজাইম ও ইবনুল জারুদ ইবনু খোজাইম এবং জারুদ হাদিসটিকে শক্তিশালী বলেছেন ওয়ান মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الله تصدق عليكم بثلث أموالكم عند وفاتكم زيادة في حسناتكم রাহ দারাকুতনি আখরাজ আহমাদ আল বাজার মহাজ বিন জাবাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সম্পত্তির তিন ভাগের এক ভাগ এটা তোমাদের জন্য দান করে দিয়েছেন দফা তেকুম তোমাদের মৃত্যুর সময় জিয়াদাতন ফি হাসানা তেকুম তোমাদের নেকি বাড়াবের জন্য অর্থাৎ ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সম্পত্তি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অধিকার দিয়েছেন বাকিটা বন্টন করে দিয়েছেন আল্লাহ এটা তোমাদের মৃত্যুর আগে তোমাদের নেকির পাল্লা ভারী করে নেওয়ার জন্য এক সুযোগ আল্লাহ করে দিয়েছেন কাজে প্রয়োজন যদি হয় তাহলে সুযোগ গ্রহণ করতে পারে কিন্তু আছে অল্প এর চেয়ে দান না করে সন্তানদেরকে দিয়ে যাবে ওটাই হলো বড় দান এর আগে আমাদের হাদিস গিয়েছে যে একটা মাত্র দাস ছিল ওটাই আবার আজাদ করে দিয়ে চলে গেছে আমি মরে গেলে তুমি আজাদ আল্লাহ নবী যখন জানতে পারেন কয় না নিয়ে আসো ওই দাসটাকে বিক্রি করে সেই সম্পত্তি বন্টন করে দিলেন তার অরিজদের মধ্যে এটা জুলুম আছেই অল্প আবার ওইটা আপনি দান করবেন মানুষের চেয়ে তা আপনার সন্তানরা বেশি হকদার এবং সন্তানদের জন্য যা খরচ করবে সেটাও একটা সদাকা সেটাও একটা দান এজন্যে বিধান না জানার কারণে অনেক সময় বিপরীত ধর্মী কাজ আমাদের সমাজে আমরা দেখতে পাই শুনতে পাই হাদিসের আলোকে এই জিনিসগুলি যখন আমরা মানব কেউ কারোর প্রতি জুলুম হবে না মহানব্বুল আলমিন জুলুম করেন নাই কেউ জুলুম করলেও সেটা আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না এ হাদিসটি ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন আহমাদ বাজার হাদিসটিকে আবুদ্দারা থেকে বর্ণনা করেছেন ইবনু মাজা হাদিসটি আবহরা থেকে বর্ণনা করেছেন অন্য অন্য যে এই অর্থের হাদিস অন্য অন্য কিতাবে এসেছে সেগুলি দুর্বলভাবে এসেছে এ দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে অসিয়তের বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অসিয়তের যেন জুলুম না থাকে অসিয়তে যা যা প্রয়োজন সেটা যেন থাকে ওয়ান থার্ড অতিরিক্ত আমরা করতে পারবো যারা ওয়ারিস তাদের জন্য অসিয়াত করা যাবে না এই জিনিসগুলি আমরা বুঝতে পারলাম এবং এখানে অসিয়াতের ক্ষেত্রে বিশেষ করে বলবো কোনো জুলুম যেন না হয় এবং মৃত্যুর আগে এটাকে দ্রুত ওসিয়াতনামা লিখে দেওয়া কোনো দেরি না করা এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি আমরা যা জানলাম সে অনুযায়ী আমাদের জীবন গড়তে পারি সেটা হবে আমাদের জন্য মঙ্গল ও কল্যাণ দুনিয়া খেরাতে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম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 করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহিদ আল্লাহ সুবহানাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব তাওহিদ দেখুন কিতাব তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় আপন